লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে মাঠের পরে মাঠ চলেছে নেই কো মাঠের শেষ হালকা হাওয়ায় দুলছে যে তার সবুজে লোকে সেই কেসেতে গয়না পড়াই ধান শালিকের ঝাঁক কল রবের হয় যে মুখর ওই নদীটির বাঘ মাঠের পরে মাঠ চলেছে নেই মাঠের শেষ হালকা হাওয়ায় দুলছে যে তার সবুজে লোকেশ সেই কেশেতে গয়না পরায় ধামশালিকের ঝাঁক কল রবে হয় যে মুখর ওই নদীটির বাম মাঠের পরে মাঠ চলেছে নেই মাঠের শেষ হালকা হাওয়ায় দুলছে যে তার সবুজে লোকেশ সেই কেশেতে গয়না পড়াই ধান শালিকের ঝাঁক কল রবে হয় যে মুখর ওই নদীটির বাঁক সকাল দুপুর মন ছুটে যায় সেই বাকেরই পানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে আম কাঁঠালের গন্ধে মুখর ওই যে গহীন বন আঁকা বাঁকা মেঠো পথে কোন সে সমীরণ আম কাঁঠালের গন্ধে মুখর ওই যে গহীন বই আঁকা বাঁকা মেট্রো পথে কোন সমীর সমীরণ আম কাঁঠালের গন্ধে মুখর ওই যে গহীন বই আঁকা বাঁকা মেট্রো পথে কোন সমীর সমীরণ ফুল কাননে ফুল সুরভি দেয় যে দোলা প্রাণে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে লাল সবুজের পানে নতুন গানে গানে হৃদয় ভরে আপন করে কে আমাকে টানে শুনছিলাম আলোড়নের ছোট্ট বন্ধু মহিউদ্দিন আনসারি ও বিনিয়ামিনের কণ্ঠে আলোড়ন অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন আলোড়ন সুস্থ সংস্কৃতি বিকাশের একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনিও পারেন আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে আলোড়ন সম্পর্কে আপনার মতামত জানাতে লগ ইন করুন W W dot facebook dot com slash A L O R O N S G Aloron S G এই ঠিকানায়